কোন ডালে বুঝি কামিনী ঢালিছে ঘ্রাণ ছে রাত্রি দুলছে হৃদয় সম্মানিত শ্রোতা এতক্ষণ শুনলেন শিল্পী মশিউর রহমানের চতুর্থ অ্যালবাম কামিনী ফুটেছে বনে যাঁদের গান নিয়ে ক্যাসেটটি তারা হলেন মরহুম কবি গোলাম মাহমদ কবি মতিউর রহমান মল্লিক জাকির আবু জাফর আবু সাদাত লুলু আবু তাহের বেলাল আবুল আলা মাসুম আবুল কাশেম মিঠুন দুরুল হক বাবলু এবং নাজমুস সাদাত সুরারোপ করেছেন মশিউর রহমান সঙ্গে আছেন আবুল আলা মাসুম আবুল কাশেম মিঠুন ও জিয়াদ সিদ্দিক যায় বাতাসে ভিজে আসে সুর গান ভেজা বাতাসে ভিজে আসে সুর গান কোন ডালে বুঝি কামিনী ঢালিছে ঘান দুলিছে রাত্রি দুলছে হৃদয় প্রাণ